আমরা তোমা গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক আমরা তোমা গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক তুমি মুদের রিজিক দাতা তুমি মুদের জিগ দাতা তুমি মুদের খালি কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালিক আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালিক আমরা পেয়েছি তোমার দয়া পেলাম কত করুণা দিলে তুমি সাগর নদী পাহাড় বুকে ঝরনা আমরা পেয়েছি তোমার দয়া পেলাম কত করুণা দিলে তুমি সাগর নদী পাহাড় বুকে ঝরনা পূর্ণিমা চাঁদ আকাশ মাঝে পূর্ণিমা চাঁদ আকাশ মাঝে তারা করে জিকিমি কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালি আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক মাটির গড়াই দেহ খানি সাজিয়ে তোমার হাতে পাঠালে প্রভু এ ধরাতে সদা তোমায় ডাকতে মাটির গড়া এই দেহ খানি সাজিয়ে তোমার হাতে পাঠালে প্রভু এ ধরাতে সদা তোমায় ঢাকতে যেন ভুলে না যাই তোমার যেন ভুলে না যায় তোমার ডাকি শুধুই খালি কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালি আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালি কাল্লা আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক চাঁদ সূর্য গ্রহ তারা সবই বানালে মুদের তরে মুদের করে করতে শুধু গুলামি তোমার তরে চাঁদ সূর্য গ্রহ তারা সবই বানালে মুদের তরে মুদের করে করতে শুধু ভুলামি তোমার তরে তোমার কারিশ্মা দেখি প্রভু তোমার কারিশ্মা দেখি প্রভু চড়িয়ে চিটিয়ে সব দিক আল্লাহ তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক আল্লাহ তুমি মুদের মালিক আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালিক আল্লাহ আমরা তোমার গোলাম খোদা তুমি মুদের মালিক তুমি মুদের রিজিক দাতা তুমি মুদের রিজিক দাতা তুমি মুদের খালি কাল্লা তুমি মুদের মালিক কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালি কাল্লা তুমি মুদের মালিক